الطين قلقلالين انحرف تكرار تفشي استطالات الطين قلقلالين انحرف تكرار تفشي استطالات قافين قلقلالين انحراف تكرار تفشي استطالات صافين قلقلالين انحراف تكرار বারো নম্বর মখরাজের হরফ সফিরের হরফ বারো নম্বর মখরাজের হরফ সফিরের হরফ বারো নম্বর মাকলাজ থেকে কয়টি হরফ উচ্চারিত হয় হরফ উচ্চারিত হয় কি কি indah সফিরের হরব কয়টি সফিরের হরব কয়টি কি কি পাখির আওয়াজের নিয়ায় আওয়াজ হবে পাখির আওয়াজের আওয়াজ হবে পাখির আওয়াজের ন্যায় কি পাখির আওয়াজের মতো পাখির আওয়াজের মতো আওয়াজ হবে পাখির আওয়াজের ন্যায় কি হবে পাখির আওয়াজের ন্যায় আওয়াজ হবে পাখির আওয়াজের মতো কি হবে পরে পার্থক্য করছি কোনটা কি কলকলার হরফ কয়টি কলকলার হরফ কয়টি ফলকলার হরফ কয়টি ফলকলার হরফ জিম দাল কফত দা জিম দাল কফত জিম দাল ফলকলার হরফ কয়টি কি কি শুনেন কলকলার তো কি কম্পন শুরু হওয়া কি কলকলা মানে কি কম্পন শুরু হওয়া বাতাস আওয়াজ বন্ধ হওয়ার কারণে কি কম্পন শুরু হয় টিউবের মধ্যে দেখছেন মধ্যে বলার মধ্যে দেখেছেন বাতাস আওয়াজ দেওয়ার কারণে কি হয় শুরু হয়ে যায় ড্যান্স শুরু হয়ে যায় দেখেছেন উপর দিকে উঠে ঠিক তেমনি ভাবে আপনি এই কলকলাগুলি বাতাস আওয়াজ বন্ধ হওয়ার কারণে কি হয় কম্পন শুরু হয় কি হামদার মধ্যে বাতাস আওয়াজ বন্ধ হয় কিন্তু এখানে মধ্যে কম্পন শুরু হয় না হামদার মধ্যে কম্পন শুরু হলে কি হয়ে যায় বমির মতো ভাব হয়ে যায় কি হয়ে যায় আচ্ছা, হামদার মধ্যে কলকলা হবে না বাকি পাঁচটির মধ্যে কি হবে কলকলার হরফ কয়টি কি কি কলকলা যখন আসবে বলবেন কি কলকলা হওয়া বা কম্পন শুরু হওয়া কি বলবেন সফিল কলকলা পরে লিনার হার অফ কয়েটি লিনার হার অফ কয়েটি লিনার হার অফ কয়েটি জবরের বাম পাশে সাকিন জবরের বাম পাশে সাকিন ওয়ালা ওয়াও জবরের বাম পাশে সাকিন ওয়ালা ওয়াও জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও ইয়া দেখিলে জবরের জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াউয়া দেখিলে লিনের হরফ লিনের হরফ লিনের হরফ জবরের বাম পাশে সাকিন সাকিনওয়ালা ওয়াহুয়া দেখিলে জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াহুয়া দেখিলে জবরের বাম পাশে সাকিন সাকিনওয়ালা ওয়াহুয়া দেখিলে জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াহুয়া দেখিলে লিনের হরফ লিনের হরফ doborel বাম পাশে সাকিন ওয়ালা wau ইয়া দেখিলে Doborel বাম পাশে সাকিন ওয়ালা wau ইয়া দেখিলে Doborel বাম পাশে সাকিন ওয়ালা wau ইয়া দেখিলে Doborel বাম পাশে সাকিন ওয়ালা wau ইয়া দেখিলে লিনের হরফ লিনের হরফ লিনের হরফ কয়টি লিনের হরফ দুইটি লিনের হরফ কয়টি লিনের হরফ দুইটি কি কি Doborel বাম পাশে সাকিন ওয়ালা লিনের চিনেছেন সহজ না কঠিন সহজ আসেন লিন পরে কি ইনহেরফ লিন অর্থ হলো সহজ বা নরম সহজ করে যেমন এরকম নরম হয় না নরম করে শক্ত হয়ে যায় এইগুলো কি লিন অর্থ নরম লিনার তো কি আমরা পড়ছি লিনার তাড়াতাড়ি পড়তে হয় এটা ঠিক নয় এটা আপনাদের কালকে সহজ একটা পদ্ধতি শিখিয়েছিলাম কিন্তু এটা যারা একদম পারে না আসছে শুধু হাঁটা পারে না এখন হাঁটতে পারে না বাচ্চাটাকে যদি আপনি ধরে বলেন এই হাঁট তার আপনার ঠেলা দেন হাঁটার জন্য কি হয়ে যাবে পরে কি আবার মরেও যেতে পারে এমনও হতে পারে কিন্তু ধীরে ধীরে ধীরে হাঁটাই পরে আপনার ছাড়তে হবে প্রত্যেক না একদিন হেঁটে গিয়েছি ঠিক না ঠিক তেমনি এরকম ঋণ অর্থ কি নরম বিআলাইহিম বিআলাইহিম বিআলাইহিম গায়রিল গায়রিল হয়েছে লিনের জবর মাসে ইয়া বুঝেছেন رالم رالم رالم رالم رالم از غم بگون نرخارف لینر این حرف نرخارف این حرف رحراف این حرف از غم بگون نرخارف این حرف رحراف این حرف رحراف কয়টি কি কি গলাম গলাম গলাম গলাম গলাম গলাম গলাম গলাম গলাম গলাম গলাম ইদ্রাম এই যে ইনহেরাফের তো কি ধাবিত হওয়া কি একটা অরব যেমন লামটা রর মাকরাজের দিকে যাবে র লাম না লাম কিসের মাকরাজের দিকে যাবে যেমন আল আল ওই যে রার দিয়ে আসছে বলে দেখেন আবার রটা তার লামের মাকরাজের দিকে কি লামটা রার মাকড়ের দিকে আসে আর আর আর সবসময় আসবেন আবার কখনো কখনো কি হয়ে যায় রাটা লামের মাখরাজ দিকে চলে আসে আর কি লামটা রার মাখরাজ দিকে চলে যায় ওইটার নাম কি ইনহেরাফ ইনহেরাফ তো কি ধাবিত হয় ইনহেরাফ তো কি ইন ইনহেরাফ তাকরারের হরফ কয়টি তাকরারের হরফ ডাক্তারের হরফ কয়টি ডাক্তারের হরফ কয়টি একটি কয়টি কয়টি কয়টি কয়টি র কি বারবার কি আর এটার কাজ হলো তাকলার তো কি বারবার না আসা কি বারবার এমন ভাবে বোঝা যাবে কি এটা রাত দুইবার আর এরকম বলতে পারবে আর রহ এই একবার ওইটার নাম হলো তাকরার বুঝছো তাকরার তাফাসির হরফ কয়টি তাফাসির হরফ কয়টি তাফাসির হরফ কয়টি সিন জিম সিন ইয়া দেখো তো এই সিনটা ঠিক আছে না জিউবার মধ্যখান উপরে কি তাল উচ্চারণ করতে হবে জিমসিন আর সমস্ত মুখের মধ্যে কি আওয়াজটা ছড়িয়ে ছিটিয়ে যাবে কি সমস্ত মুখের মধ্যে বলেন নাশ নাশ দেখো মাগরা সমস্ত মুখের মধ্যে কেমনে তাপাসির কাজ করেছে তাফাসির আপনার নাশ নাশ নাশ নাশ নাশ কি আওয়াজটা চড়িয়ে যাবে সমস্ত মুখের মধ্যে বুঝেছেন ইস্তফলাতের হরফ কয়টি ইস্তফলাতের হরফ একটি ইস্তফলাতের হরফ একটি তাওহিদ পাঁচটা পরে দিক এমনি কঠিন কি মানে কি আওয়াজটা একটু দীর্ঘায়িত কি আওয়াজটি দীর্ঘায়িত কি দীর্ঘায়িত হরফটি তার মাকড়ার থেকে অর্থাৎ আদায় করার সময় একটু সময় কি দীর্ঘায়িত করতে হবে এলো দাল হয়ে যাবে অন্য হয়ে যাবে দাল হয়ে যাবে ওয়ালা দলিন এমন দল এরকম দীর্ঘায়িত করলেন ওয়ালাউ ওয়ালাউ ওয়ালাউ ওয়ালাউ গ গ ওয়ালাউ দেখো তো ওই যে ওয়ালাউ ওয়ালাউ ضالين ولا شنو ولا ضالين দেখছো আওয়াজ কেমনে দিলাইতে হয়েছে এইল আমাদের কি এই আলাস পর্যন্ত হরম সহজ হয়েছে না কঠিন হয়েছে আপনাদের জন্য কঠিন দিচ্ছে